অশান্তির সাগরে কেবল অশান্তির সাগরে কেবল আছে শান্তি হেদায়াত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পদে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত অশান্তির সাগরে কেবল অশান্তির সাগরে কেবল আছে শান্তি হেদায়াত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত হাতে তাসবি মাথায় আল্লাহ আল্লাহর জিকির মানুষের কল্যাণে যাদের তাকে ফিকির মানুষের কল্যাণে যাদের তাকে ফিকির হাতে তসবি মাথায় গাঁটটি আল্লাহর জিকির মানুষের কল্যাণে যাদের তাকে ফিকির মানুষের কল্যাণে যাদের তাকে ফিকির চব্বিশ ঘন্টা পালন করে চব্বিশ ঘন্টা পালন করে আল্লাহর যত হুকুমাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত অশান্তির সাগরে কেবল আছে শান্তি হেদায়াত অশান্তির সাগরে কেবল আছে শান্তি হেদায়াত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত মানুষের ইমান তাজা হয় যাহার চোয়া পায় লক্ষ কোটি মানুষের ডল টঙ্গি এস্তেমায় লক কোটি মানুষের ডর টঙ্গে এস্তেমাই মানুষের ইমান তাজা হয় যাহার চোয়া পায় লক কোটি মানুষের ডল টঙ্গে এস্তেমাই লক কোটি মানুষের ডল টঙ্গে এস্তেমাই এমপি বলো মন্ত্রী বলো দেশের প্রধানমন্ত্রী বল যে তাই করে মোনাজাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত অশান্তির সাগরে কেবল আছে শান্তি হেদায়াত অশান্তির সাগরে কেবল আছে শান্তি হেদায়াত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত ধনী গরিব নাই বেদাবেদ থাকবে একসাথে রোগী ভোগী মসজিদে ভাত খাবে এক পাতে ধনী গরিব নাই বেদাবেদ থাকবে একসাথে রোগে ভোগে মসজিদে ভাত খাবে এক পাতে রোগে ভোগে মসজিদে ভাত খাবে এক পাতে শোকে দোকে মানুষের ওপর শোকে দোকে মানুষের ওপর থাকে সহযোগী তার হাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত অশান্তির সাগরে কেবল আছে শান্তি হেদায়াত অশান্তির সাগরে কেবল আছে শান্তি হেদায়াত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত শান্তি দিবে দেশের ভিতর আছে একটা দল যে দলে সারত নাই সব আল্লাহর পাগল যে দলে সারত নাই সব আল্লাহর পাগল শান্তি দিবে সারা দেশে আছে একটা দল যে দলে সারত নাই সব আল্লাহর পাগল যে দলে সারত নাই সব আল্লাহর পাগল জোলম দুঃশাসনের বমি জোলম দুঃশাসনের বমি তাবলিগে করবে আবাদ যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত অশান্তির সাগরে কেবল আছে শান্তি হেদায়াত অশান্তির সাগরে কেবল আছে শান্তি হেদায়াত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামাত যে পথে আল্লাহ মিলে সে তো তাবলিগের জামা